شكوت الضيق في صدر رحب والدمع فاض من الأسية وانسكب اهرع إلى الرحمن واسلك Government released new statistics about suicide in the U.S., and the results were sobering and stunning. The nation's suicide rate is at its highest point since 1986. Nearly 43,000 people ended their own lives in 2014. By suicide have increased by 24% from 1999 to 2014. Brock World is devastated to learn about the reported suicide of Lincoln Park frontman Chester Bennington. The sudden death of Robin Williams. The Marin County Sheriff's Office in California says the comedian and Academy Award winning actor was found dead at his home there today, apparently a suicide. Williams' spokesman said he had been battling depression. Williams was 63 years old. But every 12 minutes in this country, someone does. More than 40,000 Americans commit suicide each year. Another suicide 40% more American adults between the ages of 40 and 64 now die by suicide. And the highest rate recorded was men aged 30 to 44, with more than 23 suicides per 100,000 people in the country. Suicide is now the second leading cause of death in young people between the ages of 15 and 34. But why? Finally, Dr. Kotwicki says substance abuse also plays a major role in suicides. The CDC says most people who die from suicide are intoxicated at the time, either with alcohol, opioid pain medication, or other drugs. নাহমাদুহু অনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মহত্যা আমাদের সমাজে আশঙ্কাজনক হারে আত্মহত্যা বাড়ছে লম্বা হচ্ছে আত্মঘাতী লাশের মিছিল বেড়ে চলছে কান্নার শব্দ পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতিদিন গড়ে আঠাশ জন মানুষ আত্মহত্যা করে বছরে দশ হাজার মানুষ আত্মঘাতী হয় সুবহান আল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালার দেয়া সবচেয়ে বড় নিয়ামত হল জীবন অথচ বছরে আমাদের মাঝ থেকে দশ হাজার মানুষ নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে কিন্তু কেন মিডিয়া এবং সমাজের প্রগতিশীল সুশীলরা ক্রমাগত আমাদের বোঝাচ্ছে পশ্চিমের অনুকরণের মাঝেই আছে সফলতা যদি সব দিক দিয়ে আমরা নিজেদের পশ্চিমা বিশ্বের অনুসারী বানিয়ে তুলতে পারি তাহলেই আমরা উন্নত হব সফল হব জীবনে সুখ খুঁজে পাব আর আমরাও কথা বিশ্বাস করে নিয়ে চোখ বন্ধ করে পশ্চিমাদের অনুকরণে ঝাঁপিয়ে পড়েছি একবারও চিন্তা করছি না আসলে আমরা কি পাচ্ছি কিসের পেছনে ছুটছি হ্যাঁ কথা সত্য যে পশ্চিমা বিশ্ব অনেক দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি উন্নত কিন্তু পাশাপাশি এটাও সত্য যে পৃথিবীতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি এই পশ্চিমা বিশ্বেই কেন কারণ পশ্চিমা বিশ্ব মানুষের জীবনকে সহজ করেছে জাকজমকপূর্ণ করেছে চাকচিক্যময় করেছে কিন্তু জীবনের অর্থ কি এই প্রশ্নের জবাব দিতে পারেনি পশ্চিমা সভ্যতা সবকিছুর উপর স্থান দিয়েছে ভোগকে অর্থকে শারীরিক সুখকে আজ তাদের মিডিয়ার মাধ্যমে তারা এই মন্ত্রই আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে অর্থ সম্পদ খ্যাতি যৌনতা এর মধ্যেই সাফল্য কিন্তু এই ভোগবাদী সভ্যতা জীবনকে অর্থ দিতে পারছে না এসব কিছু পাবার পরও তাই পশ্চিমের মানুষ হতাশায় ভুগছে জীবন তাদের কাছে অসহনীয় মনে হচ্ছে তারা আত্মঘাতী হচ্ছে আর যেহেতু আমরা পশ্চিমের অন্ধ অনুকরণে মেতে উঠেছি তাই এর প্রভাব আমাদের উপরও পড়েছে চিন্তা করে দেখুন আমাদের তরুণ সমাজের কাছে জীবনের অর্থ কি প্রেম আড্ডা গান কেরিয়ার সিনেমা পশ্চিমা মিডিয়ার মতো আমাদের মিডিয়াগুলো আমাদের এই মেসেজ দিচ্ছে এসবের মধ্যেই জীবনের সাফল্য নিহিত মোবাইল কোম্পানিগুলো সুরে সুরে আমাদের শিখিয়ে দিচ্ছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল বাদ ভাঙা আর সীমানা পেরিয়ে হারিয়ে যাবার সবক দিচ্ছে এগুলোর ফলাফল কী আমাদের সমাজে বাড়ছে অনৈতিক সম্পর্ক বাড়ছে ডিভোর্স হতাশা মাদকাসক্তি গর্ভের সন্তান হত্যা ও নানা অপরাধ বাড়ছে আত্মহত্যা যাদেরকে এই ভোগবাদী সভ্যতা সাফল্যের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তাদের মধ্যেই এগুলো সবচেয়ে বেশি হচ্ছে নিয়ম করে কয়েক মাস পর পর নানা মডেলের আত্মহত্যার খবর আসছে আত্মহত্যা করছে উঠতি বয়সের তরুণরা কারণ এই সমাজ তাদেরকে জীবনের মূল্য বোঝাতে পারছে না আমাদের সমাজ তাদেরকে জীবনের লক্ষ্য কি তা বলতে পারছে না একজন মানুষ তার জীবন যে কতটা মূল্যবান কত বড় নেয়ামত এই সমাজ সেটা ভুলিয়ে দিয়েছে কারণ জীবনের অর্থ এখন বস্তু কেন্দ্রিক ভোগ কেন্দ্রিক আর শরীর কেন্দ্রিক হয়ে গেছে এই সমাজ এই পশ্চিমা কালচার আমাদের জীবনের মূল লক্ষ্যকে ভুলিয়ে দিয়েছে আর তাই হতাশা গ্লানি বিষণ্নতা চেপে বসেছে অথচ মানুষের জীবনের লক্ষ্য এগুলো না আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ সুবহানুয়া তালা তো আমাদের এসবের জন্য সৃষ্টি করেননি দুনিয়ার এই জীবন তো আমাদের মূল জীবনই না দুনিয়ার এই জীবন হল গন্তব্যে পৌঁছানোর আগের সফর মাত্র আল্লাহ তো আমাদের বানিয়েছেন আখেরাতের জন্য আমাদের মূল জীবন আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু সেই চিরস্থায়ী জীবনকে ভুলে গিয়ে আজ আমরা মেতে আছি ক্ষণিকের মোহে ক্ষণস্থায়ী জীবনের লোভে পড়ে অসীম জীবনকে উপেক্ষা করছি আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহর কালাম স্মরণ করুন আল্লাহ তালা বলছেন আফা হাসিবতুম আন্নামা ইলাইনা তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না স্মরণ করুন তিনি আমাদের কেন সৃষ্টি করেছেন তিনি বলছেন ওয়ামা খলাকতুল ইল্লা আর আমি মানব জাতি ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আর সর্বোপরি স্মরণ করুন আপনার রবকে আপনার মালিককে কারণ এই যান্ত্রিক জীবন এই নিরন্তর ছুটে চলা এই ক্ষণিকের মোজ মাস্তি আনন্দ ফুর্তি আপনার হৃদয়কে প্রশান্ত করবে না আপনার প্রতিপালককে স্মরণ করুন কারণ একমাত্র তার স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় তার স্মরণেই অন্তরসমূহ পরিতৃপ্ত হয়